বিসমিল্লাহ রহমান রাহিম জাহিলিয়াতের ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার লক্ষ্যে উনিশশো সালের তেইশে আগস্ট বাংলাদেশের আকাশে এক দেদীপ্যমান সূর্যের ন্যায় আবির্ভূত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তমসাচ্ছন্ন জাহিলি যুগের অবসান ঘটিয়ে ইসলামের সোনালী দিন ফিরিয়ে আনতেই সূচনা হয়েছে এ আন্দোলনের হয়তো শাহাদত নয়তো ইসলামী হুকুমত এ বিপ্লবী মন্ত্রে উজ্জীবিত লাখো জানবাজ তরুণের সংগ্রামী ঠিকানা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ধৃত্ত পদে এগিয়ে যাচ্ছে একটি অনিবার্য ইসলামী বিপ্লবের দিকে ইসলামের তরে উৎসর্গিত সেসব বীর সেনানীদের অন্তরের আকাঙ্ক্ষাকে আরো তুঙ্গ স্পর্শী করে তুলতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাহিত্য সাংস্কৃতিক বিভাগের এবারের পরিবেশনা যায় যদি চাক প্রাণ আমরা নদী আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নদী আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদি নিশান আমরা নদী আমরা তরুণ আমরা নবজুয়ান উড়া বলে ধরার বুকে তৌহিদি নিশান আমরা কাশিম আমরা ওমর আমরা যে খালি আঘাত হেলে ভাঙ্গ মোরা এই সমাজের নি আমরা কাশিম আমরা ওমর আমরা যে খালি আঘাত হেলে ভাঙ্গ মোরা এই সমাজের নি লড়বো মোরা খোদার পথে লড়ব আমরণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদের দিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নওজোয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদের দিশান মজলুমেরই আসনা দে ভারী যে আকাশ কাঁদছে ওরা কাতরে করছে হাহুতা মজলুমেরি আসনাদে ভারী দে আকা কাঁদছে ওরা কাতরে করছে হাহুতা জালিম বোঝে পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদ আমরা নদী আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদ আল্লাহ বলেন মোদের সাথে নাই কোন ভয় তারি মদত পুঁজি করে আনবো যে বিজয় আল্লাহ বলেন মোদের সাথে নাই কোন ভয় তারি মদত পুঁজি করে আনবো যে বিজয় তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীর আমরা তরুণ আমরা নজুয়ান উড়া বলে ধরার বুকে তৌহিদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়া বলে ধরার বুকে তৌহিদি নিশান আয়রে দামান আয়রে কিশোর আয়রে ছুটে আয় বজ্র মুখে নিশান হাতে বিপ্লবী গান গায় আয়রে দামান আয়রে কিশোর আয়রে ছুটে আয় বজ্র মুখে নিশান হাতে বিপ্লবী গান গায় শপথ নেব খুদার পথে বিলাতে জীবন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদিনিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়াবো এই ধরার বুকে তৌহিদিনিশান লড়ব লড়বো মোরা খোদার পথে যায় যদি যাত্রান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন